বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় শ্রোতা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম এদেশের গণমানুষের চিন্তা চেতনা ও মূল্যবোধের প্রকাশে নিরন্তর কাজ করে যাচ্ছে কাশফুল কাশফুলের প্রকাশনায় এবারের কণ্ঠশিল্পী আনিস আনসারি আনিস আনসারির গান মানে ভিন্ন কথা ভিন্ন সুর ও ভিন্ন রকম গায়কী ঢং খ্যাতিমান এই শিল্পীর একক কণ্ঠে কাশফুলের এবারের পরিবেশনা শান্তি নাই শান্তি নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই অফিস আদালতে ভাইরে ঘুষ বিনা চলে না কাম ঘুষ পাইলে সব সারেরা বলে আসে নোয়েল এলকাম অফিস আদালতে ভাইরে ঘুষ বিনা চলে না কাম ঘুষ পাইলে সব সারেরা বলে আসে নো এলকাম ঘুষ না দিলে আদালতে ভাইরে ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাঁই এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই এই সমাজের কোনো কাজেই শান্তি তো ভাই মোটে নাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না দুর্নীতি দমন কমিশন বলছে দুর্নীতি কমছে কমা তো ভাই দূরের কথা দুর্নীতি বেড়ে গেছে দুর্নীতি দমন কমিশন বলছে দুর্নীতি কমছে কমা তো ভাই দূরের কথা দুর্নীতি বেড়ে গেছে কেউ ধরা খায় কেউ ছাড়া পায় ভাইরে কেউ ধরা খায় কেউ ছাড়া পায় রে ভাই দ্রব্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দুর্নীতি কমছে কোথায় দ্রব্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দুর্নীতি কমছে কোথায় সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই এই সমাজের কোনো কাজেই শান্তি তো ভাই মোটে নাই এই সমাজের কোনো কাজেই শান্তি তো ভাই মোটে না শান্তি বাগে শান্তি তো নেই আরাম বাগে নেই আরাম বিদ্যুতের লোডশেডিং এ জনগণের ঘুম হারাম শান্তি বাগে শান্তি তো নেই আরাম বাগে নেই আরাম বিদ্যুতের লোডশেডিং এ জনগণের ঘুম হারাম সুশীল সমাজের মানুষের ভাইরে সুশীল সমাজের মানুষের শান্তির কোনো সীমা নাই আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না নামধারী কতেক মুসলমান নামাজ রোজা ছাড়িয়া খাজা বাবার নামে গান গায় ঢোল তো বোলা বাজাইয়া নামধারী কতেক মুসলমান নামাজ রোজা ছাড়িয়া গঞ্জার কলকি টান মারিয়া আবার গঞ্জার কলকি টান মারিয়া খাজা বাবার সন্দে খায় কেউ বা আবার নবী দাবি করে ইমানটা হারায় কেউ বা আবার নবী দাবি করে ইমানটা হারায় সত্য কথা বলে যায় মন দিয়ে শোনেন সবাই সত্য কথা বলে যায় মন দিয়ে শোনেন সবাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না শান্তি পেতে হলে ভাইরে গড়তে হবে খোদার রাজ আল কোরআনের সমাজ গড়া মুসলমানের আসল কাজ শান্তি পেতে হলে ভাইরে গড়তে হবে খোদার রাজ আল কোরআনের সমাজ গড়া মুসলমানের আসল কাজ মানবতন্ত্রে নাই রে শান্তি তোরা মানবতন্ত্রে পাবি ক্লান্তি শান্তি কোরআনের ছায় আল কোরআনের সংবিধানে শান্তির কোনো অভাব নাই আল কোরআনের সংবিধানে শান্তির কোনো অভাব নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই এই সমাজের কোনো কাজেই শান্তি তো ভাই মোটে নাই এই সমাজের কোনো কাজেই শান্তি তো ভাই মোটে না